আর ইবাদত কোন মন করা হয় না ইবাদত আপনার ইচ্ছা মতো কোন ইবাদত হবে পবিত্র রায় শরীরটা নাই থাকুক অসুবিধা কি অসুবিধা কি আপনি শরীয়তের মধ্যে বাড়াই ফেললেন শরীয়তের মধ্যে বাড়াই ফেললেন শরীয়ত একটা চূড়ান্ত জিনিস এটাতে কমানো যাবে না বাড়ানো যাবে না কমানো যাবে না বাড়ানো যাবে যা আছে তাই যা আছে তাই এই এখানে কোন ইবাদত করার কথা সরিয়েছে নেই কেউ করলে রাত্রে নামাজ পড়লো দিনে রোজা রাখলো শরীরে বাড়াই ফেলছে করে ফেলছে তার জন্য হবে গুনাহের কাজ এই জন্য এই বেদাত থেকে আমরা দূরে থাকি লাইলেতুল মেয়ারাজ পৃথিবীর ইতিহাসে একবার হয়েছে নতুনের জীবনে নবুয়ের এগারোতম বছর যখন মক্কায় ছিলেন একবার হয়েছে আগেও কোন মেলা হয় নাই ওর পরে কোনদিন কেমন পর্যন্ত মেরাজ হবে লাইলাতুল মেরাজ পৃথিবীর ইতিহাসে একবার হয়েছে ওই তারিখ তো আসবে প্রত্যেক বছর তারিখ আসবে ওই রায়টা আসবে না লাইলাতুল মেরাজ আর কোনোদিনও আসবে না কারণ লাইলাতুল মেরাজ আসতে হলে কাউকে না কাউকে মেরাজে যাইতে হবে কার জন্য বোয়া কাজ তার জন্য জিব্রাইল আসবে তাহলে লাইলাতুল মেরাজ আর হবে না লাইলাতুল মারাজ লাইলাতুল কদর প্রত্যেক বছর আসে প্রত্যেক বছর আসে এর করণীয় শরীর বলে দিতে বর্জনীয় বলে দিতে লাইলাতুল মেরাজ ওই তারিখ তো আছে কিন্তু লাইলাতুল মেরাজ আসে না এই জন্য এর করণীয় বর্জনীয় আল্লাহ রসুল বলেন সেটা আমরা ইবাদত করলে রোজা রাখলে শরীরকে মারাই দেওয়া হলো সম্পূর্ণ না কাজ ডাক করে থাকলে তোবা করতে হবে আল্লাহ তালা থেকে আরাম থেকে বেঁচে থাকার তৌফিক আসল সমিতরা মু মিনুরের আলোচনা করতে চেয়েছিলাম কিন্তু সময়ের দাবি হিসেবে সময়ের দাবি হিসেবে আমি না মাসলা বলেছিলাম একটা দোয়া করতে থাকতে হবে আর এর ডেগের মধ্যে ইস্তাম্বুল বোধ শরীর হওয়া লাগে না আর কি বললাম মেয়েরাতে কোনো নামাজও নেই রোজাও নেই এটা মানে শরিয়াতের কোন নির্দেশ নেই অনেক মনে করে দেখার নির্দেশ নেই এটা দেখার নেই এটা দেখাবো কেউ থাকলে দেখানো যায় এই একটা দেওয়া হয়েছে এই করো এই থাকলে দেখানো যায় আমার তো বলছে এই ব্যাপারে কিছু করতে বলা হয় না যে লাইলাতুল মেরাজে এই করো এরকম হাতিস নেই হাতে হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ, হবে না পড়তে দেখা হবে এখানে করণীয় দেখানো যায় আসানে কোনো করণীয় নেই বর্তমানেও নেই করতে দেখেন নেই তা আগে দাবি করতেছে যে নেই এই ব্যাপারে কোরআন কিছু বলা হয় নাই তো দেখেন নেই দেখাবো কোন থেকে অনেকে ভুলের মধ্যে থাকে তো আমি এই করতেছে তাহলে দেখেন আমার দেখানোর দায়িত্ব না যদি কেবল আছে ওনার দেখানোর দায়িত্ব উনি দেখা কোন জায়গায় আছে উনি কোন জায়গায় পাইছে উনি দেখা আমি তো বলতে চাই নেই ওনার করতে লাগে এই কথাটা আমি বুঝতে লাগে এখন আমি তোরা মুমদুনে ফিরে আসতেছি যেখানে বলা হয়েছে অর্থাৎ أفلح المؤمنون নিশ্চয় ওই সমস্ত মমিনরা কামিয়াব হয়ে গেছে কোনো মমিনের কথা বলা হয় নাই নির্দিষ্ট মমিন কতগুলো গুণ এখানে আসতেছে এই গুণগুলো যে মমিনের মধ্যে পাওয়া যাবে আল্লাহ বলতেছেন ওই মমিন কামিয়াব হয়ে গেছে আর যার মধ্যে এই গুণগুলো পাওয়া যাবে না সে তো নাম তো আসছে মমিন তো মূলত মমিন না বাস্তবে মমিন না সে আদম কুমার যে মমিন মুসলমান আল্লাহ খাতায় না ওই সমস্ত মমিনরা কামিয়াব الذين هم في صلاتهم خاشعون যারা মনোযোগ সহকারে খুশু খুশু খুশু খুশু মানে মনোযোগ সহকারে নামাজ আদায় করে এক নম্বর কথায় কিন্তু ইমান ইমানই মেহনত তো করতেই হবে ভিতরে কি আছে ইমান ইমান থেকে তো মমি ইমান ঠিক করার জন্য কিতাবুল ইমানের তালিম করতে হবে অন্য ভাইকে ইমানের দাওয়াত লাগাইতে হবে ইমানের তালিম ইমানের দাওয়াত দ্বারা আপনি আমি মমিনুন হয়ে যাব শুধু মমিন হইলে পয়লা চান্সে ভেস্তে দেওয়া যাবে তবে অনেক লক্ষ লক্ষ বছর জেলঘাটে ইমানের বদলতে দেওয়া যাবে কোন মমিন চিরস্থায়ী দলকে থাকতে পারে না একদিন একদিন যাবে পয়লা চান্সে দেওয়া যাবে পয়লা চান্সে দেখতে হলে সামনের কাজগুলো করতে হবে ঠিক الذين هم في صلاتهم خاشعون মনোযোগ সহকার তারা নামাজ পড়ে কারণ আমাদের নামাজ এর মধ্যে সারা দুনিয়ার হিসাব নিকাশ হয়ে যায় আমরা নামাজে দাঁড়াইলে হ্যাঁ, দোকানের হিসাব বাকানের হিসাব অফিসের হিসাব সব ফেসলা হয়ে গেল নামাজ এইরকম নামাজিকে কামিয়াব মমিন বলা হবে না নামাজের দিনটা নামাজের দিকে হাজির থাকবে তাকবির তাহারিমা মানে কি বলার তাকবিরটা দেওয়া হয় আল্লাহ তাকবির মানে আল্লাহ আকবর তাহারিমা মানে কি তাহারিমা মানে হারাম করে দেওয়া এটা মানে হারাম করে দেওয়া কি হারাম করলেন এই তাকবির বলার সাথে সাথে দুনিয়ার সব কিছুকে হারাম করে দিলেন দুনিয়ার কোন কাজ দুনিয়ার কোন চিন্তা দুনিয়ার কোন ধান্দা আপনি করতে পারবেন না এর তাকবির তাহারিমার অর্থ তাকবির তাহারিমার অর্থ এই আবার কালাম দ্বারা সব হালাল করে নেওয়া হয় তুমি তো পুরো দুনিয়াকে হারাম করে দিচ্ছিলা সালামের দ্বারা আবার সব হালাল হয়ে গেল এর এক পর্যন্ত হারাম কিন্তু আমরা তো তাকবিরে তার এবার পরে আবার দোকানে ঢুকে দেয় আবার বাজারে ঢুকে দেয় হ্যাঁ আবার ব্যবসায় চলে যায় আবার বিবি বাচ্চার কাছে চলে যায় নানান দিক চলে যায় যে একটু আমি না হারাম করলাম আল্লাহকে বললাম আল্লাহ সব হারাম আমি এখন নামাজ ছাড়া আর কোনো চিন্তা করবো না এই মই এক মিনিটও যায় নাই আমার দোকানদার আমার বলুন আল্লাহর সাথে অদা ভঙ্গ করা আপনি অদাটা আল্লাহর সাথে দিলেন আল্লাহ আমি পাঁচ মিনিটের জন্য দুনিয়া হারাম করে দিলাম পাঁচ মিনিটের জন্য দুনিয়া হারাম করে দিলাম কিন্তু পাঁচ মিনিটের আল্লাহ আপনি আমি রক্ষা করতে পারলাম না আবার চলে গেলাম সে দুনিয়ার হাত যে তোলা হয় এ হাত তখন কিন্তু ইঙ্গিত করে আল্লাহ সব পুরো দুনিয়াকে পিছনে ফেলে দিলাম সব পিছনে আল্লাহ তোমাকে সামনে রাখলাম তুমি যেভাবে নামাজ পড়তে পারো তোমার মজলুম যেভাবে বলে গেছে আমি এখন ওইভাবে পাঁচ মিনিট নামাজ করবো পুরো দুনিয়া পিছনে ফেলে দিলাম হারাম করে দিলাম তুমি যেভাবে বলছ তোমার রসল যেভাবে বলছে ওইভাবে পাঁচ মিনিট আমি অতিক্রম করবো এই টাইমটা তোমার হুকুম মতো কাটাবো এইভাবে আল্লাহকে দিয়ে দিলাম দিয়ে আবার ওখানটা আমরা দিয়ে আল্লাহকে দিয়ে আবার নিয়ে তাহলে আল্লাহ সাথে অদা অদা ভঙ্গ করা হবে অটা অদা ভঙ্গ করা মোনাফিক সেই অদা ভঙ্গ যে আল্লাহ এই জন্য আমার কাছে পদ্ধতি শেখানো হয়েছে কোরআন হাদিসে যারা অর্থ বোঝে না তাদের মনোযোগ ধরে রাখার তরিকা হলো এই যে কোনো কিছু মুখুত্তর করে পড়বে না দাদা যা পড়তেছে কোনো কিছু মুখুত্তর জোরে হাতিয়ার কিন্তু আপনি খেয়াল না করেও করতে পারবেন আপনি ওদিকে খেয়াল না করেও করতে পারবেন এটাকে হলো মুখুত্তর পড়া এইভাবে পড়া দিচ্ছেন না পড়বেন খেয়াল করে পড়বেন এখন আমি আলহামদুলিল্লাহ আলামিন আলমিন পড়তেছি এখন আমি রাহিম পড়তেছি এখন আমি মালিকি দিন পড়তেছি প্রত্যেকটা খেয়াল করতে হবে যিনি অর্থ বুঝছেন না তার জন্য মনোযোগ ধরে রাখার এক অধিকার যিনি অর্থ বোঝেন তার জন্য এটা হলো অর্থের দিন খেয়াল করবে কি করতে চাবে আমি যা পড়তে চাই অর্থ কি অর্থের দিকে খেয়াল করবে এইভাবে নামাজ পড়তে হবে এইভাবে নামাজ পড়তে হবে এবং হাতিতে আসছে হাতিতে দুটা কথা একটা কথা আসছে সল্লি ফলা তা থেকে একটা কথা আছে তুমি যখনই আমার পড়বা মনে করবা তো হইতে পারে এটা আমার জীবনের শেষ স্থান আমাকে আর আল্লাহর সামনে খাড়া সুযোগ হয়তো দেওয়া হবে না প্রত্যেক নামাজকে মনে করতে হবে আমার জীবনের শেষ সল্লি সল্লাহ মোয়াজকে হাদিস এই কথা মনে করে নামাজ শুরু করতে আর একটা কথা হাদিস শেখানো فإن المصلي يناجي ربه আল্লাহ আপনাকে পার্সোনাল কিছু কথা বলার সুযোগ দিয়েছেন নামাজ রক্ত হল আল্লাহ তারা আপনাকে টুপি সারি সারে আস্তে আস্তে আল্লাহর সাথে কিছু কথা বলার জন্য আপনাকে টাইম দিয়েছে হাদিস বুখার শরীফের হাদিস ইন্নাল মুসাল্লিন ইউনাজি রব্বাহু ইউনাজি মানে তুমি তুমি কথা বলা কোনো প্রেসিডেন্ট বা মন্ত্রী যদি আপনাকে একান্তে তার সাথে কথা বলার সুযোগ দেয় তখন কি আপনি অন্য কোনো কাজ পাবেন উনি পাঁচ মিনিট টাইম দিতেন আপনি ওখান থেকে মোবাইল ছেড়ে আরো করে শুধু হ্যালো হ্যালো করতেন মন্ত্রীর সামনে বসে মোবাইল টিপতেছে তারপরে মাঝখানে পাঁচ মিনিট হয়ে যাবে আপনাকে বের করে দিবে কেউ অন্য কাজ করবে না এই পাঁচ মিনিট আমাকে টাইম দিতে ওনার সাথে কথা বলে আমার দাবি দেওয়া আদায় করতে হবে কেউ অন্য কথা পাবে না অন্য কোনো চিন্তাও না সেখানে আকামুল হাকিমিন আমাকে এই পাঁচ মিনিট কথা বলার টাইম সেটা ওই দোকানদারিতে লাগাই দিলাম সেটাও বাজারে লাগাই দিলাম তাহলে আল্লাহর সাথে কখন কথা বলা হয় এই দুটা হাতি খেয়াল করতে হবে উপস্থান করা কিন্তু পড়া যাবে না এটা খেয়াল করলে সে কুসুখুজুর সাথে একাগ্রতার সাথে নামাজ আদায় করতে সক্ষম এই ব্যাপারে মাসলা এই যে যখন আল্লাহ আপনার বলা হয় তখন যদি কেউ কাফের থাকে তো তার নামাজ হয় তখন কুসু খুজুটা ফল প্রথম তত্ত্বের সময় কুসু খুজু মনকে হাজির রাখা ফরজ এরপরে এগুলো ফরজ না কিন্তু ওটাও জরুরি ফরজ না কিন্তু জরুরি আর তাকবে তাহলে সমান মনোনিবেশ ফরজ তো মশলা এই যে আপনি ইচ্ছা করে নামাজরত অবস্থায় আপনার খেয়ালকে অন্যদিকে ডাইভার্ট করবেন না ঘোরাবেন না নামাজে রাখবেন যে আমি এখন রুকু পড়ছি রুকুতে আমাকে কি কি খেয়াল করতে হবে হুজুরে রুকুর কি মশলা বলেছিলেন মনে করবেন হুজুর বলেছিলেন আঙ্গুল ফাঁক থাকবে আমার আঙ্গুল ফাঁক আছে কিন্তু হুজুর বলেছেন নজর দুই ভাইয়ের মাঝখানে থাকবে হুজুর বলেছেন পাওয়ার তোলা থাকবে হুজুর বলেছেন মাথা পেট এক লেভেল থাকবে আমার এগুলো আছে এগুলো চিন্তা করবে আমার আঙ্গুল ফেলানো আছে কিনা আমার নজর নাকের ডগায় আছে কিনা আমার কোন জমিন থেকে উল্টা আছে কিনা আমার পায়ের আঙ্গুলগুলো কেবলার দিকে মোড়ানো আছে কিনা আমার দুই পায়ের মাঝখানে দাঁড়ানো অবস্থান নেয় ফাঁকা আছে কিনা খেয়াল নামাজ অবস্থায় ইচ্ছা করে অন্য কোনো দিকে খেয়াল নেওয়া যাবে না আর যদি আপনার অনিচ্ছায় খেয়াল অন্যদিক চলে যায় তো শরীয়ত বলতেছে আপনি মনটাকে আবার ধরে নামাজে নিয়ে আসেন ইচ্ছা করে দিবেন না অনিচ্ছায় গেলে ওখানে থাকতে দিবেন না ধরে কোথায় নিয়ে আসবেন পাকড়াও করে আবার নামাজে লাগাইলেন এটা অনিচ্ছায় গেল আপনি আবার ঘরে আনলেন ইনশাআল্লাহ আপনার নামাজের কোন ক্ষতি হবে না এইরকম যদি কয়েকবারও হয় আপনার নামাজের কোন ক্ষতি হবে না ক্ষতি কখন হবে ইচ্ছা করে আপনি মনোনৈতিক দিলেন নামাজের রুল শেষ নামাজের বডি আছে রু ইচ্ছা করলে অথবা অনিচ্ছায় আপনার মন ওদিক চলে গেছে অনিচ্ছায় কিন্তু আপনি মনকে আর ঘোরায় আনেন নাই নামাজে ঘুরে আনেন গেছে অনিচ্ছায় কিন্তু আপনি ওটা সমর্থন করছেন ওটা সাপোর্ট দিতেন না এটা জরুরি নামাজের থেকে এটা জরুরি এই চিন্তাটা করার দরকার আছে না এই দিনগুলোতে আপনার নামাজের ফলস আছে গ্রুপে নামাজ এই নামাজ দিয়ে দুনিয়া আখেরাতে সমস্যার সমাধান হবে না এই হল নামাজের মন হাজির রাখার পদ্ধতি এবং নামাজে মন হাজির রাখার মাতলা নামাজে মন হাজির রাখা তাকবিরে তাহলিমার সময় ফরজ ইচ্ছা করে ওইদিকে নেব না অনিচ্ছায় গেলে মন অধিক থাকতে দিব না মনকে ধরে নিয়ে আসবো আমি নামাজ আসি বাজার করতে আসি না দোকানদারি করতে আসে নাই মন ধরে নিয়ে আসি আপনার নামাজের কোনো ক্ষতি হবে এই হল فإنهم في صلاتهم خاشعون مؤمن পয়লা সেবা যে মমিন পয়লা চান্সে বেসতে যাবে এক সেকেন্ডের জন্য জাহান নামে যাবে না সেই মমিনের পয়লা সেবা এই যে সে মনোযোগ সহকারে নামাজ পড়ে দ্বিতীয় সেবা কি والذين هم عن اللغو معرضون এগুলো দ্বিতীয় সিফাত দ্বিতীয় সিফাতের দুইটা তফসিরা দ্বিতীয় সিফাতের মধ্যে দুটা গুণ পাওয়া যাবে ধরুন দুই নম্বর কিন্তু এর মধ্যে দুটা গুণ পাওয়া যাবে একটা কি কেউ যদি আপনাকে গালি দেয় যোগ্যতার কথা বলে তা আপনি মুখ ঘুরাই দিয়ে চলে যাবেন والذين هم عن اللغو معرضون মরিদ মরিদ মানে চেহারা ঘুরাই দাও চেহারা ঘুরাই দাও ওর সাথে কথা কাটাকাটি বাদানুবাদে লিপ্ত হবেন আপনাদের টাইম নেই কথা টাইম নেই বাদশাহ আপনাকে খবর দিতে কালকে দশটায় তুমি আসবা তোমার মধ্যে পুরস্কার রাখা হবে কালকে দশটায় আপনি বাড়িতে রমা হয়ে গেছেন পুরস্কার দেওয়া পথে এক লোক আপনাদের বলল যে লোকটা শয়তান আপনি তার সাথে তর্কে লিপ্ত হবেন টাইম মতো পৌঁছে পুরস্কারটা নেবেন ওর সাথে তর্ক করতে দাঁড়ায় আমার ভাষা করলে কেন আমি কি অন্যায় করি ও একটা করবে আপনি একটা করবেন এই ভাষার আমাদের টাইম লাগে এর সাথে আপনাকে এই তর্ক বিতর্ক করতে গেলে আপনি বাচ্চার দরবারে টাইম মতো হাজির হয়ে কি করতে পারবেন পুরস্কার নিতে পারবেন না কারণ আপনি ওর সাথে তর্ক করবেন আরে না করতে আমার কি হল আমি শয়তান না হই আর শয়তান বলে আমার কি আমাদের নবীর দিকে পাগল বলা হয়েছে জাদুঘর বলা হয়েছে কত কিছু বলা হয়েছে তাতে কোনো ক্ষতি হয়েছে কিচ্ছু হয়েছে মাওলা ইসমাইল শহীদ রহমতুল্লাহ আলাই উনি শাহাদাত ছিলেন বালাকোটে ইংরেজদের বিরুদ্ধে জেহাদ করতে যায় শহীদ হয়ে গেছেন শাহাদা এলএম শিখে মৌলানা হয়ে গেছে মৌলানা ইসমাইল শহীদ উনি দিল্লির জামে মসজিদে বয়ান করতেছিলেন এর মধ্যে একটা লোক দাঁড়াইছে যদি আপনি খুব সুন্দর অর্থ করছেন মাসাল্লাহ কিন্তু একটা প্রশ্ন আছে আপনার ব্যাপারে আপনি অনুমতি দিলে বলবেন বলার কি প্রশ্ন বললেন আমরা একটা রিপোর্ট পাচ্ছি যে আপনি নাকি হারাম দাদা এই রিপোর্ট পাইছি তো বলেন ইসমাইল শহীদ বলেন ভাই তোমার সাথে গলত রিপোর্ট বলছে আমার আব্বা আমার যে বিয়ে হয়েছিল এর দুই একজন সাক্ষী এখনো বেঁচে আছে এবং তারা দিল্লিতে আছে তুমি চাইলে আমি তাদের সাথে তোমাকে সাক্ষাৎ করাই দিতে পারি এই বলে উনি আবার অস্ত্র করে দিলেন কিন্তু আপনাকে আমাকে বললেন হারাম দাদা অর্ডার মাহফিলে লাখ লোক সামনে বললাম হারাম দাদা বলেন আমাদের তো রক্ত মাথায় উঠে ওটা তুইও হারাম দাদা তোর বাপও হারাম দাদা তোর দাদাও হারাম দাদা আমাদের এই আলাপ হয়ে রিপোর্টে তা বলেন উনি খালি বললেন যে তোমার কাছে রিপোর্টটা বলছে ঠিক না আমার আব্বা আমার বিয়ে থাকি এখনো বেঁচে আছে দিল্লি স্যার দিল্লি স্যার এই ইসমান শহীদের বাজার এখনো বালাকোটের বাজার না পাকিস্তানের লম্বা ইতিহাস এটাই নবীদের তরিকা কোন নবী কি করছে ইন্না নাওয়া নাওয়া কাপি সাফাহা তুইও বেকুব তোর বাপও বেকুব তোর দাদাও বেকুব দেখেন নবীদের জবাব কি ছিল আছে নবীর অরিস ইসমাইল শহীদ রহমতুল্লাহ জবাব কি ছিল একই জব এক ধরনের জব তবে আর দেখা করবো ইনশাল্লাহ এই আয়টা বলা যে কোনো লোক যদি আপনাকে গালাগালি করে আপনাকে ভালো মন্দ বলে আপনি তার সাথে তর্কে লিপ্ত হবেন না আপনি চেহারা ঘুরে ভাই তোমার সাথে আমার কথা বলার টাইম নেই আর একটা বল আছে এই টাইপের তোমরা যখন পথে আসবে তুমি সালাম দিয়ে চলে যাও ভাই আসসালাম আলাইকুম আমার টাইম যা বলে তাই বলো আমার টাইম পালু সালামা এরকম ব্যাখ্যা দিব তো আপনাকে কেউ গালাগালি করছে বেহুদার কথা বলছে আপনি তার সাথে তর্কে লিপ্ত হয়ে শাহী পুরস্কার থেকে মাহরুম না আপনি ওর সাথে তর্ক না করে একশো বার আল্লাহ পড়েন আপনার অনেক আল্লাহ সাথে মর্তবা বেড়ে গেছে অনেক মর্তবা বেড়ে গেছে এই আয়তের শিক্ষা আমি আরো ব্যাখ্যা করবো আর একটা শক্তি রয়েছে সেটা কি তারা দেবতা কাজের ভিতরে মশগুল হয় না এমন কোন কাজ তারা করতে রাজি নেই যে কাজের ভিতরে দুনিয়ার কোনো ফায়দা নেই তো কোনো ফায়দা নেই এই কোনো দেবতা কাজে তারা অংশগ্রহণ করে না দ্বিতীয়ত আগের জন্য কেউ গালাগালি করলে তার সাথে তর্কে লিপ্ত হয় আর এখন বলা হয়েছে যে সে তার সময়ের মূল্য দেয় সময়কে জরুরি কাজে ব্যয় করে এমন কোনো কাজে ব্যয় করে না যেখানে ব্যয় করলে দুনিয়ার কোনো লাভ নেই আশ্রাতের কোনো লাভ নেই বয়েতে আপনি আঙ্গুল থেকে কেরামপট খেলবে কেরামপট এটা কি শরীরের কোনো ব্যায়াম হবে আশ্রাতে কোনো সব হবে তো ডান্নাতি মমিনের সেবা এই টাইপের কোনো কাজ করে না সে কোনো কাজ করতে হলে হয় দুনিয়াতে একটা ফায়দা হবে গায়ের ফায়দা বা আক্রান্ত গম হবে কোন কাজ করার আগে দেখে আমার দুনিয়াতে কি ফায়দা হবে আক্রান্তে কি ফায়দা হবে এই ফায়দা নিশ্চিত হইলে ওইটা করে তাহলে কোন ফায়দা নেই বরং গুণা হওয়ার সম্ভাবনা আছে আল্লাহ অসন্তোষ হওয়ার সম্ভাবনা আছে এমন কোন কাজে তাকে শিকলতে বাইরেও আপনি লাগাইতে পারবেন না এই হল আল্লাহ তিন আদিল্লাহ নবীন মরে দুটো সাইডের আমি আজকে শুধু তর্জমা করলাম তফসিলের আজকে টাইম নেই আল্লাহ তফিক দিলে সামনের জুমাতে এই দুটো সাইডে আমার তফসিল বের করা আজকে শূন্যতার আগে আপনাদের মধ্যে একটা পরামর্শ পরামর্শ এই মসজিদ দিয়ে